السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد إمام ابن حجر رحمة الله عليه بلن وعنه قال لما كان يوم خيبر أمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى أن الله ورسوله ينهيانكم عن لحوم الحمر الأهلية فإنها رزق متفق عليه সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যে যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকে আবারও আপনাদের দার্সা হাদিস শুরু করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা আমরা আশাবাদী আসুন তাহলে আজকের পর্বে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কিছু হাদিস থেকে আমরা কিছু বিধান শিখে নি আমাদের জীবন পরিচালনার পাথিও আমরা সংগ্রহ করিনি কত পর্বে আমরা মজ কে যদি সিরকা বানিয়ে নেওয়া হয় তাহলে সেটা জায়জ না হারাম এটা আমরা বলেছি হারাম বানানো যাবে না তবে যদি সেটা আপোষেই স্বেচ্ছায় বা এমনিতেই যদি অটোমেটিকলি যদি সেটা মাদকতা দূর হয়ে সেটা সিরকায় পরিণত হয়ে যায় তাহলে ওলামারা জায়েজ বলেছেন কিন্তু সেটাকে আপনি নিজে নিজেই কোন পদ্ধতি অবলম্বন করে বানিয়ে নিলে সেটা কিন্তু কখনোই হালাল হবে না মদ যেটা মানুষের পান করলে বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায় বেহস হয়ে যায় উল্টা পাল্টা বলে সেটাই হলো মদ এবং মদ ইসলামে হারাম করে দেওয়া হয়েছে ইমাম হাজার রহমতুল্লাহ আলাই এই হাদিসটির দ্বারা হয়তো প্রমাণ করতে চেয়েছেন যে মদ হারাম জিনিস অপবিত্র জিনিস হারাম যেহেতু অপবিত্র মনে রাখতে হবে একটা আমাদের কাছে একটা মূল নীতি যে প্রত্যেকটা অপবিত্র জিনিস হারাম কিন্তু প্রত্যেকটা হারাম জিনিস অপবিত্র নয় প্রতিটি অপবিত্র বস্তু হারাম কিন্তু প্রতিটি হারাম বস্তু অপবিত্র হওয়া জরুরি নয় এখানে এক্ষেত্রে আমরা দেখি যে মদ হারাম কিন্তু সেটা যদি অপবিত্র জিনিস দিয়ে তৈরি না করা হয় আঙ্গুর দিয়ে খেজুর দিয়ে ইত্যাদি খাদ্যদ্রব্য দিয়ে তো সবই তো হালাল জিনিস তাহলে সেটা নাপাক অপবিত্র হয়ে যাবে এমনটা কিন্তু নয় এটাই কিন্তু সঠিক মত যদিও কেউ কেউ বলেছেন যে মদ অপবিত্র জিনিস কারণ আল্লাহ নবী আলিসালামের যুগে যখন মদকে হারাম করে দেওয়া হলো আর সবাই যার যার ঘরে হাতে গ্লাসে যা মটকে মদ ছিল এটা কি করলো সবা ওই মদিনার বাড়ি থেকে সবাই যে যেখানে ছিল ওইখান থেকে তাকে মাটির মধ্যে ঢেলে দিল যার ফলে মদিনার রাস্তাগুলি মদের বন্যা বয়ে গেল আনাস থেকে আরো একটি হাদিস ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি হল যে খয়বারের যুদ্ধ খয়বার ইহুদিদের বাসস্থান ছিল এই ইহুদিরা আল্লাহ নবী আলিসালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্য নিপাত করার জন্য ওই মক্কার কাফির মুশ্রিকদের সঙ্গে তারা কি করত একটা আতাত করে যোগাযোগ রেখে ইসলাম মুসলমানের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রপাগুন্ডা বিভিন্ন ধরনের প্রপাজাল তারা কি করত তৈরি করত এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য সপ্তভিজিতে গেলেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করলেন এবং তারা পরাজিত হল মুসলিম জনতা মুসলিম মুজাহিদরা বিজয়ে ডাঙ্কা বাজালেন যেই দিন আলী রাজিয়াল্লাহ তালা হাতে আল্লাহ নবী আলহিসাম একটি পতাকা ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন আল্লাহ আলী দাঁড়াও আলী আল্লাহর কসম করে বলছি তোমার দ্বারা যদি একটা মানুষের হৃদায়ত পায় সেই মানুষটি একটা লাল উটের চাইতে উত্তম কারণ আরবদের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল লাল উট আজও তাদের কাছে লাল উটের অনেক মূল্য রয়েছে এমনও আছে ৩০ মিলিয়ন একটা উটের দাম যদিও সেটা লাল নয় সেটা হয়তো লালের চাইতে একটু ভিন্ন বা চকলেট কালারের বন্ধুগণ তাহলে আল্লাহর নবী আলিসালাম সেই খয়বারের যুদ্ধে আবু তালহা রাজি আল্লাহ আনহু তার গলার আওয়াজ বড় ছিল তাকে ডেকে নির্দেশ করলেন দাও শাহবাদের সামনে তাদের নিকটে একটা ঘোষণা করে দাও একটা ঘোষণা দিয়ে দাও যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের জন্যে গৃহপালিত যে গাধা যাকে বলি আমরা এই গাধাকে হারাম করে দিয়েছেন এর খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে সুবহান আল্লাহ হাদিসে বিস্তারিত বর্ণায় আছে সাহাবা একরাম অত্যন্ত ক্ষুধার্থ পাতিলের মধ্যে গোস্ত পাক হচ্ছে গাধার কেবল পাক শেষ হলেই পেটের জ্বালা মেটাবেন এই মুহূর্তে আল্লাহর নবী আলাইসালাম আল্লাহর নির্দেশে তিনি তার সাহাবি আবু তালহা রাজিয়াল্লাহ তাল আনুকে ডেকে বলেন যাও সবার কাছে বলে দাও যে আল্লাহ এবং তার রাসুল গাধার গোস্ত খাওয়া হারাম করে দিয়েছেন এটা তোমাদের চলবে না সুবহান আল্লাহ তারা বললেন না ইয়া রাসুল আল্লাহ আমরা এখন খেয়ে নি পাক্ত হয়ে গেছে পরবর্তী থেকে এটা হারাম হোক না বলার সঙ্গে সঙ্গে হাদিসে এসেছে সবাই যার যা গোস্ত ফুটতেছিল পাক হচ্ছিল ওইখানে পাতিলগুলিকে কি করে দেওয়া হলো তারা মাটির মধ্যে সমস্ত গোস্তগুলিকে ফেলে দিলেন এবং আল্লাহ নবী আলাইসালাম সেই হাড়ি পাতিলগুলিকে ধৌত করার জন্য নির্দেশ করলেন বন্ধুগণ বোখারি মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা একাধিক শিক্ষা লাভ করতে পারি প্রথমত আল্লাহ রব্বুল আলমিন তিনি হারাল হারাম করার অধিকার একমাত্র তার কোন জিনিসকে একেবারে টোটাল হারাম করতে পারেন আবার কোন জিনিসকে পর্যায়ক্রমে হালাল বা হারাম করতে পারেন যেমন মদকে আল্লাহ রব তিনটা স্টেপে হারাম করেছেন গাধা হালাল ছিল তাই গাধার গোস্ত জবা করে পাক হচ্ছে খাচ্ছে খাবে তাই এর আগে খেয়েছেন সাহাবা ইকলাম আল্লাহ রব্বুল আলমিন কি করলেন পরীক্ষা এই কঠিন মুহূর্তে আল্লাহর নির্দেশ মানার জন্য প্রস্তুত আছে কিনা সেই প্রমাণ সারা বিশ্বের মুসলিম জাতির কাছে সাহাবাইকরাম কত উন্নত মানের তাদের ইমান চেতনা এবং শক্তি ছিল সেটা প্রমাণ করার জন্য যে বলার সঙ্গে সঙ্গে একেবারে যেমন মদ ঢেলে দিয়ে মদিনার অলিগলি কি হয়ে গেল বন্যা হয়ে গেল ঠিক খাইবারের মাঠে গোস্ত ঢেলে দেওয়া হলো ফুটতেছে গোস্ত ক্ষুধা এখন খাবে কি খাওয়ার কিছু নেই সেটা দেখলেন না দেখলেন আল্লাহ এবং তার রসুল আদেশ করেছেন কাজে সেটাকে মান্য করতে হবে আজ আমাদের কাছে দেখা যায় কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা যদি বলা যায় তো আমরা এটা ওটা বলে একটা হিলা বাহানা করে একটা টালবাহানা করে একটা অজুহাত দেখে আমরা হাদিস কোরআনের আমল থেকে নিজেকে বিরত রাখার অপচেষ্টা করে থাকি নিঃসন্দেহ এটা আমাদের ইমানই দুর্বলতা নিঃসন্দেহ এটা আমাদের ইমানই চেতনার দুর্বলতা এজন্য বন্ধুগণ সাহাবাই ক্রামকে দেখুন বলার সঙ্গে সঙ্গে পেটে খোদা ফেলে দিলেন আমাদেরকে এমনই যখনই আপনার কাছে একটা হাদিস ব্যক্তি আয়াত সুস্পষ্ট হয়ে যাবে তখন কে কি বলল আর কে কি করল আর কে কি ধরল আর কে কি মন্তব্য করল আপনি যে সত্যি বুঝে থাকেন তাহলে সেই সঠিক কোরআন ও সই হাদিসের আমল করতে কোন দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই অগ্রসর হওয়ার জন্য অগ্রগামী হওয়ার জন্য এবার আপনি পা বাড়ান তাতে আপনার কে কি বলল এত কিছু আপনার দেখার প্রয়োজন নেই দেখার প্রয়োজন আল্লাহ এবং রাসুলের সন্তুষ্টি কিসে রয়েছে এজন্য বন্ধুগণ আমাদের খেয়াল রাখতে হবে যে মহান রব্বুল্লাহ আলমিনের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কথা কিভাবে সাহাবেকরাম পালন করতেন এভাবে আমাদেরকে পালন করার চেষ্টা করতে হবে এখানে আরো একটা কথা মনে রাখতে হবে যে নবী আলিসাল্লাম তার এই নির্দেশটা আল্লাহর সেই বিধান পরিবর্তনটা তিনি কি করলেন একজন প্রচারের জন্য মাধ্যম গ্রহণ করলেন একজন সাহাবি আবু তালহাকে নির্বাচন করলেন কারণ তার কি ছিল আওয়াজটা বড় ছিল এজন্য বর্তমান যুগে আমাদের যে মাইক্রোফোন বা আওয়াজ বড় করে পৌঁছার জন্য অনেক দূরে পৌঁছাবের জন্য মাইক তারপরে যে আমাদের বিভিন্ন মিডিয়া এখন ব্যবহার করা হচ্ছে এটা এখান থেকে আমরা বুঝতে পারি এর কতটা প্রয়োজন কতটা জরুরি কারণ আপনার ছোট্ট কথাটা মুখের কথাটা হয়তো পৌঁছবে মাত্র কয়েকজনের কাছে কিন্তু যখন এটাকে বড় একটা প্রচার মডিয়ার মাধ্যমে আপনি প্রচার করবেন তখন লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছবে এই জন্য মাইক্রোফোন মসজিদে হতে প্রোগ্রামে ইসলাম প্রচারের জন্য এগুলিকে ব্যবহার করা বৈধ এর মধ্যে কোন সন্দেহ নেই কেউ যদি এগুলি থেকে মনে করে যে না তখন এ রাসুল সাল্লাম কি নামাজ পড়িয়েছেন মাইক্রোফোন দিয়ে আমরা যে পড়ব এই জন্য বন্ধুগণ এ হাদিস থেকে আমরা আরো জানতে পারলাম যে আল্লাহ নবী আলিসালাম কি করলেন তিনি আরো এর কারণ বলে দিলেন কেন এটা হারাম কারণ এটা নোংরা অপবিত্র আসুন ছোট্ট একটা ব্রেকের পরে আবার আপনার কাছে ফিরে আসব এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে দুনিয়াতে তোমার আগমনের উদ্দেশ্য কি যে ব্যক্তি আল্লাহ তালার কালিমাকে উঁচু করার জন্য জিহাদ করে সেটাই আল্লাহ তালার কাছে কবুল হয় তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না গোসা শয়তানের একটা হাতিয়ার অহংকারকে আল্লাহ তালা ঘৃণা করেন আল্লাহ আর অবকাশ দেবেন না কে তোমার রব তোমার দিন কোনটা ছিল তোমার নবী কে জীবনে জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ প্রতি শনিবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় আল্লাহর বাণী চোদ্দশো বছর আগে রসুল সাল্লাহ ইসলাম কোরআনের যে ব্যাখ্যা দিয়ে গেছেন তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই জিব্রিলের মাধ্যমে রাসুলের হাতে আল্লাহ রাবুল আলমিন ওহির মাধ্যমে তাকে সেই সমস্ত জ্ঞান দিয়েছিলেন শেখ মুকাম্মল ফাইজি আল্লাহ রাবুল আলমীর রহমতেই বড় বড় মহাদ্দেশিনে কেরাম সেই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 দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনারা আমাদের এ পর্বে জানতেছিলেন যে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি সুন্দর চমৎকার এক বাহিনী তৈরি করেছিলেন মৌমিন মুসলমান তৈরি করেছিলেন যারা তার কথাকে বিন্দু পরিমাণে দানে বামে দেখার কোনো তাদের সুযোগ ছিল না আমাদেরকেও সেই ধরনের মমিন মুসলমান হওয়া দরকার এজন্য আমরা আল্লাহ রব আলম যা হারাম করে দিয়েছেন সে হারাম থেকে বিরত থাকার অবশ্যই আমরা চেষ্টা করব। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে গাধার গোস্ত বা পেশাব বা পায়খানা বা ইত্যাদি বা তার চামড়া এগুলি কি পাক অপবিত্র এগুলি যদি কোনো কাপড়ে শরীরে বা কোনো স্থানে লেগে যায় তাহলে তাকে পরিষ্কার করা আমাদের জন্য জরুরি কারণ নাপাক বস্তু একে দূর করতে হবে হয় পানি দিয়ে আর পানি যদি সম্ভব না হয় পানি না থাকে তাহলে মাটি দিয়ে এটাকে পরিষ্কার অবশ্যই করতে হবে না হলে আমার সেই পবিত্রতা অর্জন হবে না বন্ধুগণ এই হাদিস থেকে আরো যেটা আমরা জানতে পারি যে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহান রব্বুল আরামিনের পক্ষ থেকে বিধান আমাদের কাছে প্রচার ও প্রসার করে দিয়ে গেছেন গোপন কিছুই রাখেন নাই আল্লাহ রাসুলের যেটা নির্দেশ সেটা আল্লাহরও নির্দেশ যেটা আল্লাহ রাসুলের নির্দেশ মনে রাখতে হবে সেটা আল্লাহরই নির্দেশ কারণ তিনি নিজে থেকে নিজের পক্ষ থেকে কিছুই বানিয়ে বলতে পারতেন না অমায়ান্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহ তিনি নিজের পক্ষ থেকে কিছু বলতেন না বরং যা কিছু বলতেন মহানবুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওয়াহি আসত ঐশী বাণী আসত ওয়াহি মাতলু কোরআন অথবা ওয়াহি গায়ের মাতলু সুন্নার মাধ্যমে তিনি আমাদের কাছে আল্লাহর বিধান জানিতেন এই যে ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যারা আলেম সমাজ রয়েছেন যারা কোরআন ও সুন্দর জ্ঞান যাদের আছে যারা আল্লাহর রব্বানি আলেম রয়েছেন তাদের দায়িত্ব হলো এই কোরআনের এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের পক্ষ থেকে কিছু বাড়িয়ে সংযোজন বিয়োজন করে না নিজের মতো করে না বরং কোরআন হাদিসকে বুঝে সেটা নিজে আমল করা এবং আরো যারা জানে না বুঝে না আমল করে না তাদের কাছে পৌঁছে দেওয়াই হলো দায়িত্ব এখানে যার যার মতো একটু কিছু বেশি কম করবে এটা কিন্তু দায়িত্ব নয় বরং স্বয়ং মোহাম্মদ রসুল্লাহামের একটু অধিকার ছিল না যে বাড়াই দিবে আর কম দিবে আল্লাহর ইঙ্গিত ছাড়া ওয়াহি মাতলু অথবা ওয়াহি গাই মাতলু ইলহাম ছাড়া নিজের পক্ষ থেকে কিছুই করতে পারতেন না এজন্য আমাদের মনে রাখতে হবে কোরআন সন্ধ্যার ক্ষেত্রে আমরা নিজেদের পক্ষ থেকে নতুন নতুন কিছু বানিয়ে নতুন নতুন কিছু সংযোজন করে নতুন নতুন কিছু কথা আবিষ্কার করে কাহিনী দিয়ে আমরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করব না আপনি আলেন আপনার সম্মান এই জন্যেই যে আপনি কোন হাজি বুঝেন আমল করেন এবং আরো দশজনকে বুঝাতে পারেন এই জন্য আপনার সম্মান নয় যে আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তাই বলবেন আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তার এর সংযোজন বিয়োজন করবেন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এটা কিন্তু আপনাকে আমাকে সেই অধিকার মহানব্বুল আলমিন দান করেন নাই এক্ষেত্রে আবার আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই যে আল্লাহ নবী আলিসাল্লাম থেকে আরো একটি হাদিস আমরা এখন বর্ণনা করতে যাচ্ছি ইমাম হাজার রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আমরিবনি খারেজা رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم ببنا وهو على راحلته ولؤابها يصل على كتفي أخرج أحمد والترمذي চমৎকার একটি হাদিস আমর ইবনে খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মিনার প্রান্তে মিনার মাঠে আমাদেরকে খুদবা দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন দিন ও দুনিয়ার দিক নির্দেশনা দিচ্ছিলেন আল্লাহ নবী আলিসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে বিশাল জনসমুদ্রের মাঝে একটি বক্তব্য দিয়েছিলেন এরপরে মিনার ময়দানে যেখানে হাজি সাহেবরা তাদের হাদি কোরবানির পশু জবা করেন ইব্রাহিম আলাইসালাম নিজের সন্তানকে জবা করে দিয়ে মহানব্বুল রব্বুল আলমিনকে পাওয়ার জন্য যে ত্যাগ তিতিক্ষা যে তার একমাত্র সম্বল একমাত্র নয়নমণি একমাত্র ভবিষ্যৎ যার উপরে তার একটি সন্তান এমন সন্তানের গলায় ছুরি দিয়েছিলেন মহানব্বুল আলমিন তার সেই ছুরি দেওয়া কবুল করেছিলেন এবং তার সন্তানকে একটি দুম্বার মাধ্যমে সন্তানকে ফেরত দিলেন আর ওই দুম্বা পশুর জবার কোরবানির সিস্টেম চালু হলো ওই মিনা প্রান্তে যেই মিনায় ইব্রাহিম খলিলের পরীক্ষা দেখার জন্য মহানবুল আলমিনের খালিল নিঃসন্দেহে তিনি তার পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হলেন আল্লাহ রব্বুল আলমিন সেই মিনার প্রান্তে এক ঐতিহাসিক মাঠ এক ঐতিহাসিক জায়গা যেখানে অবস্থান করা হাজিদের জন্য পাথর মারা জামারাতে এবং এখানে অবস্থান করা আল্লাহ নবী আলিসাল্লাম পক্ষ থেকে অজীব করে দেওয়া হয়েছে সেই মিনার প্রান্তে মিনা মাঠে মহানবী মোহাম্মদ রসুল্লাহাম খুদ্া দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন আলোচনা করতেছিলেন আর ওই সময় নোখা রেজা রাজি আল্লাহ তালা আল্লাহর নবী আলিসাল্লাম যে উট যে উটের উপরে চড়ে খুদবা দিচ্ছিলেন ওই উটের লাগামটা ধরে সামনের দিকে তিনি দাঁড়িয়েছিলেন ওই উটের মুখের যে লালা ওইটা বয়ে বয়ে আমরুবুল খারেজা বলে যে আমার কাঁধের মধ্যে পড়তেছিল আমার কাঁধের মধ্যে পড়তেছিল এই হাদিসটি ইমাম আহমাদ এবং তিরমিজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে সহিও বলেছেন আল্লাহর নবী থেকে বিশ্বস্ত সনদে সূত্রে এটাকে সুসাব্যস্ত হয়েছে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত পশুর গোস্ত খাওয়া হালাল এর মুখের লালাও হালাল বা পবিত্র এটা যদি কোনো গায়ে বা শরীরে বা মাটিতে পড়ে সেই জায়গাটা অপবিত্র হয়ে যায় না কিন্তু যেটা অপবিত্র তার লালা তার ঝুটা অপবিত্র হবে কিনা এ ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম যে বিড়াল যদিও অপবিত্র কিন্তু তার মুখের লালা বা তার মুখের ঝুটা আমাদের জন্য কি অপবিত্র করা হয় নাই পবিত্র করা হয়েছে এভাবে ওলামা একরাম বলেছেন যে সে যেহেতু বিড়াল সবসময় ঘুরে সেটাও যখন তখন বাড়ির ভিতরে ঢুকে বের হয় সবসময় যাতায়াত করে যদি কিছু তো মুখ দিয়ে দেয় তাহলে সেটা থেকে যেহেতু নিজেদেরকে মুক্ত রাখা অত্যন্ত কঠিন তাহলে আমরা জানতে পারলাম যে যেই পশুর গোস্ত হালাল আমাদের জন্য তার মুখের লালা আমাদের জন্য পবিত্র অপবিত্র নয় কাপড়ে মাটিতে বা শরীরে লেগে গেলে সেটা কি করা যাবে না না ধুয়ে শুধু মুছে দিলেই যথেষ্ট হয়ে যাবে এটাকে অপবিত্র কখনোই বলা যাবে না এরপর আমরা পঁচিশ নম্বর হাদিসে এবার আপনাদের কাছে দিয়ে চলে যেতে চাই এখানে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يغسل المنية ثم يخرج إلى الصلاة في ذلك الثوب وأنا أنظر إلى أثر الغسل فيه متفق عليه عائشة رضي الله تعالى عنها যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন খাদিজার পরে যাকে সবচেয়ে তিনি বেশি ভালোবাসতেন এবং যিনি হাদিস সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে বেশি হাদিস আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর নবীর বিভিন্ন বিষয়ের বিধান আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন এজন্যে ওমার ফারুক রাজিয়াল্লাহ যুগে যখন ফতুয়া বোর্ড ছিল এই ফতুয়া বোর্ডের একজন সদস্য ছিলেন কে মা আয়সা রাজিয়াল্লাহ আনহা অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং আল্লাহ নবী প্রিয়ত প্রিয়তমা ছিলেন আয়সা রাজিয়াল্লাহ আনহা এমনকি মদিনার কোনো কেউ ফতুয়া দিতে না পারলে ওমার ফারুক রাজিয়াল্লাহ তাল সর্বশেষ আয়েশা রাজার কাছে ফতোয়ার জন্য পাঠিয়ে দিতেন এত বড় পণ্ডিত এক মহিলা তিনি ছিলেন সুহান আল্লাহ এই জন্য তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাম তার বীর্য ধৌত করার পরে একটা কাপড়ে বীর্য লেগেছিল এই বীর্য ধোয়ার পরে ওই কাপড় পরেই তিনি নামাজ আদায় করার জন্য যাচ্ছিলেন এবং আমি ওই ধোয়ার জায়গাটাতে দাগ চিহ্ন এগুলি উঠে নাই ওটা কিন্তু আমি দেখতেছিলাম তাহলে রাসুসাল্লামের লুঙ্গির মধ্যে বা কাপড়ের মধ্যে তার বীর্যের লেগেছিল আল্লাহর নবী আহসালামের সেই ধৌত করার পরে শুধু সেটাকে সরিয়ে দিয়ে তার দাগ তখনও ছিল আর ওই কাপড়টা পরে যখন নামাজ পড়তে যাচ্ছেন মা এসা রাজিল্লানোর ঘর থেকে তিনি দেখতে পাচ্ছেন ওই জায়গাটা তার চিহ্নটা বোঝা যাচ্ছে এটি বুখারি মুসলিমের হাদিস এই ধরনের হাদিস আরো আমাদের কাছে এসেছে সেটা আমরা বর্ণনা করার পর একসঙ্গে আমরা হুকুম বলবো অলে মুসলিমিন এই হাদিসটি ইমাম মুসলিমের বর্ণায় রয়েছে লাকাদ মিন ফারকা ফি কুন্তা ইমাম মুসলিমের অন্য বর্ণায় আছে মা আয়েশা সিদ্দিকা বলেন জাসুসাল্লামের কাপড় থেকে তার বীর্যটাকে আমি আঙ্গুল দিয়ে সেটাকে কি করতাম সেটাকে উঠাই ফেলতাম তারপরে আল্লাহ নবী আলিসাল্লাম সেটাই পরে নামাজ পড়তেন তাহলে বোঝা যাচ্ছে যে আগের যে কাপড়ে ছিল ওটা ভিজা ছিল ওই জন্য ধুয়ে দিয়েছেন আর এটা শুকিয়ে গেছে তাই ওটা কি করে আপনার আঙুল দিকে বরং অন্য শব্দ আছে কোন বেসান আমি আমার আঙ্গুলের নখ দিয়ে আমি রাসুল সাল্লামের সেই শুকনা বীর্যগুলিকে আমি কি করতাম উঠাই দিতাম আর ওটাই পড়ে আল্লাহ নবী নামাজ পড়তেন ওটাই আল্লাহ নবী পড়ে থাকতেন এই হাদিসের শব্দগুলি থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে মানুষের বীর্য পবিত্র কারণ যদি অপবিত্র হতো তাহলে অবশ্যই সেটাকে ধুয়ে সুন্দর মতো তাকে পরিষ্কার করতে হতো শুকনো অবস্থায় শুধু আঙ্গুল দিয়ে উঠিয়ে দিয়েছেন আর ওইটা দিয়ে আল্লাহ নবী নামাজ পড়েছেন তাহলে প্রমাণ হচ্ছে যেটা পবিত্র পবিত্র না হলে তাতে তাকে ধুইতে হতো ভালো করে যেমন হাইজের এবং নেফাসের রক্ত ধুয়ে ফেলতে হয় পেশাব পায়খানা ধুয়ে ফেলতে হয় তেমনটা তো করা হলো না যদি ভিজা থাকে মুছে ফেললেই হয়ে যাবে আর যদি শুকনা হয় তাহলে তাকে উঠিয়ে ফেলে দিলেই হয়ে যাবে যথেষ্ট এজন্য বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে আমরা সাধারণ মানুষ বলে থাকি যে মানুষকে আল্লাহ রব্বুল আলমীর এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন আমার মনে এই ধরনের কথাগুলি ঠিক নয় বরং মানুষের বীর্য পবিত্র এই ব্যাপারে এই হাদিসগুলি অত্যন্ত শক্তিশালী দলিল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সঠিক দিন মানার যা তৈরি করে দেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার